بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا হে মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিত্বের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا ইয়াতিমদেরকে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 নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আঁচ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো ইয়াতিমদের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেল না যারা সচ্ছল তারা অবশ্যই ইয়াতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণ খেতে পারে যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পণ করো তখন সাক্ষী রাখবে অবশ্য আল্লাহ হিসাব নেওয়ার ব্যাপারে যথেষ্ট للرجال نصيب ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতামাতার ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এ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 মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে তবে উভয়ের প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ পাবে আর যদি ততোধিক থাকে তবে তারা এক তৃতীয়াংশের অংশীদার হবে ওসিয়তের পর যা করা হয় অথবা ঋণের পর এমত অবস্থায় যে অপরের ক্ষতি না করে এ বিধান আল্লাহর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে কেউ আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এ হল বিরাট সাফল্য যে কেউ আল্লাহ ও রসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন সে সেখানে চিরকাল থাকবে তার জন্য রয়েছে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 আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হল কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী দয়ালু এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদভা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময় তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যভিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও নিশ্চয় আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ ومن لم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 তবে আর তাদের জন্য অন্য কোন পথ অনুসন্ধান করো না নিশ্চয় আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে তারা উভয় মীমাংসা চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন আল্লাহ সর্বজ্ঞ সবকিছু অবহিত واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا আর ইবাদত করো আল্লাহর শরিক করো না তার সাথে অপর কাউকে পিতামাতার সাথে সৎ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীর প্রতিও নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দাম্ভিক গর্বিত জনকে যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্যকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন স্বীয় অনুগ্রহে বস্তুত তৈরি করে রেখেছি কাফিরদের জন্য অপমানজনক আজাব আর সেই সমস্ত লোক যারা ব্যয় করে শিওর ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না ইমান আনে না কিয়ামত দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হল নিকৃষ্টতর সাথী حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আর কি বা ক্ষতি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 النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا হে ইমানদারগণ যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন নামাজের ধারে কাছে যেও না যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ আর নামাজের কাছে যেও না ফরজ গোসলের অবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও কিন্তু মুসাফিরি অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাকো কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে কিন্তু পরে যদি পানি প্রাপ্তি সম্ভব না হয় তবে পাক পবিত্র মাটির দ্বারা তায়া মুম করে নাও তাতে মুখমণ্ডল ও হাতকে ঘষে নাও নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا তুমি কি তাদের দেখনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে অথচ তারা পথভ্রষ্টতা খরিদ করে এবং কামনা করে যাতে তোমরাও আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে যাও অথচ আল্লাহ তোমাদের শত্রুদেরকে যথার্থই জানেন আর সমর্থক হিসাবে আল্লাহ যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহ যথেষ্ট من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا কোন কোন ইহুদি তার লক্ষ্য থেকে কথার মোড় ঘুরিয়ে নেয় এবং বলে আমরা শুনেছি কিন্তু অমান্য করেছি তারা আরো বলে শোনো না শোনার মতো মুখ বাকিয়ে ধর্মের প্রতি তাচ্ছিল্য প্রদর্শনের উদ্দেশ্যে বলে রাইনা অর্থাৎ আমাদের রাখাল অথচ যদি তারা বলত যে আমরা শুনেছি ও মান্য করেছি এবং যদি বলত শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো তবে তাই ছিল তাদের জন্য উত্তম আর সেটাই ছিল যথার্থ ও সঠিক কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফরের তরুণ অতএব তারা ইমান আনছে না কিন্তু তারা অতি অল্প সংখ্যক يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم من قبل أن نطمس وجوها من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت হে আসমানি গ্রন্থের অধিকারী বৃন্দ যা কিছু আমি অবতীর্ণ করেছি তার উপর বিশ্বাস স্থাপন করো যা সেই গ্রন্থের সত্যায়ন করে এবং যা তোমাদের কাছে আছে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করো এমন হওয়ার আগেই যে আমি মুছে দেব অনেক চেহারাকে এবং অতপর সেগুলোকে ঘুরিয়ে দেব পশ্চাৎ দিকে কিংবা অভিসম্পাত করব তাদের প্রতি যেমন করে অভিসম্পাত করেছি আসহাবে সাবতের উপর আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর হবে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করল তুমি কি তাদেরকে দেখনি যারা নিজেদেরকে পুত পবিত্র বলে থাকে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 فإذا لا يؤتون الناس نقيرا أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا তাদের কাছে কি রাজ্যের কোনো অংশ আছে তাহলে যে এরা কাউকেও একটি তিল পরিমাণও দেবে না নাকি যা কিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হিকমত দান করেছিলাম আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য অতপর তাদের কেউ তাকে মান্য করেছে আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে বস্তুত তাদের জন্য দোজখে শিখায়িত আগুনই যথেষ্ট ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা নুসলিহিম নারা كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما এতে সন্দেহ নেই যে আমার নিদর্শনসমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব তাদের চামড়াগুলো যখন জ্বলে পড়ে যাবে তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আজাব আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী হিকমতের অধিকারী والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অবশ্যই আমি প্রবিষ্ট করব তাদেরকে জান্নাতে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ সেখানে তারা থাকবে অনন্তকাল সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ তাদেরকে আমি প্রবেশ করাব ঘন ছায়া নেড়ে بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا নিশ্চয়ই আল্লাহ তোমাদের বলেন যে তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো তখন মীমাংসা করো ন্যায়ভিত্তিক আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন নির্দেশ মান্য কর রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রসুলের প্রতি প্রত্যর্পণ করো যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا তুমি কি তাদেরকে দেখনি যারা দাবি করে যে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ইমান এনেছি এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তারা বিরোধীয় বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায় অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا আর যখন তুমি তাদেরকে বলবে আল্লাহর নির্দেশের দিকে এসো যা তিনি রসুলের প্রতি নাজিল করেছেন তখন তুমি মুনাফিকদের দেখবে তারা তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছে এমত অবস্থায় যদি তাদের কৃতকর্মের দরুন বিপদ আরোপিত হয় তবে তাতে কি হল অতপর তারা তোমার কাছে আল্লাহর কসম খেয়ে খেয়ে ফিরে আসবে যে মঙ্গল ও সম্প্রীতি ছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না এরা হল সেই সমস্ত লোক যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাহলা অবগত অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদের সৎ উপদেশ দিয়ে এমন কোনো কথা বলো যা তাদের জন্য কল্যাণকর বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল পাঠিয়েছি যাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের নির্দেশ মান্য করা হয় আর সেই সব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন তোমার কাছে আসত অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন তবে অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী মেহেরবান রূপে পেত يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما অতএব তোমার পালনকর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচারক বলে মনে না করে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোন রকম সংকীর্ণতা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 الذين أنعم الله عليهم من النبيين والصديقين فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রসুলের হুকুম মান্য করবে তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে তারা হলেন নবী সিদ্দিক শহীদ এবং সৎকর্মশীল ব্যক্তিবর্গ আর তাদের সান্নিধ্যই হল উত্তম এটা হল আল্লাহ প্রদত্ত মহত্ব আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما هي إيمان درگان নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্য দলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোন বিপদ উপস্থিত হলে বলবে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ এলে তারা এমনভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোনো মিত্রতাই ছিল না বলবে হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে সফলতা লাভ করতাম কাজী আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখিরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জিহাদ করাই কর্তব্য বস্তুত যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে আমি তাদেরকে মহাপুণ্য দান করব وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا الذين يقولون هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আর তোমাদের কি হল যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালন কর্তা আমাদের এই জনপদ থেকে নিষ্কৃতি দান করো এখানকার অধিবাসীরা যে অত্যাচারী আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষাবলম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও যারা ইমানদার তারা যে জিহাদ করে আল্লাহর রাহেই পক্ষান্তরে যারা কাফির তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে দেখবে শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة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 أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا আপনার যে কল্যাণ হয় তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয় সেটা হয় আপনার নিজের কারণে আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে আর আল্লাহ সব বিষয়ে যথেষ্ট সব বিষয়ে তার সম্মুখে উপস্থিত যে লোক রসুলের হুকুম মান্য করল সে আল্লাহরই হুকুম মান্য করল আর যে লোক বিমুখতা অবলম্বন করল হে মোহাম্মদ আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا আর তারা বলে আপনার আনুগত্য করি অতপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ করে রাতের বেলায় সে কথার পরিপন্থী যা তারা আপনার সাথে বলেছিল আর আল্লাহ লিখে নেন যেসব পরামর্শ তারা করে থাকে সুতরাং আপনি তাদের ব্যাপারে নিস্পৃহতা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর আল্লাহ হলেন যথেষ্ট ও কার্য সম্পাদনকারী এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপিরত্ব দেখতে পেত وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا আর যখন তাদের কাছে পৌঁছে কোনো সংবাদ শাস্তি সংক্রান্ত কিংবা ভয়ের তখন তারা সেগুলোকে রটিয়ে দেয় আর যদি সেগুলো পৌঁছে দিত রসুল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত তখন অনুসন্ধান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 قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك وساءت مصيرا যারা নিজের অনিষ্ট করে ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে তোমরা কি অবস্থায় ছিলে তারা বলে এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম ফেরেশ তারা বলে আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে তোমরা দেশ ত্যাগ করে সেখানে চলে যেতে অতএব এদের বাসস্থান হল জাহান নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান سبيلا فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله কিন্তু পুরুষ নারী ও শিশুদের মধ্যে যারা অসহায় তারা কোনো উপায় করতে পারে না এবং পথও জানে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 কারণে তোমাদের কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তবে স্বীয় অস্ত্র পরিত্যাগ করায় তোমাদের কোনো গোনাহ নেই এবং সাথে নিয়ে নাও তোমাদের আত্মরক্ষার অস্ত্র নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য অপমানকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائن خصينا واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا من القول وكان الله بما يعملون محيطا নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু যারা মনে বিশ্বাসঘাতকতা পোষণ করে তাদের পক্ষ থেকে বিতর্ক করবেন না আল্লাহ পছন্দ করেন না তাকে যে বিশ্বাসঘাতক পাপী হয় তারা মানুষের কাছে লজ্জিত এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না তিনি তাদের সাথে রয়েছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করে যাতে আল্লাহ সম্মত নন তারা যা কিছু করে সবই আল্লাহর আয়ত্তাধীন হ্যাঁ الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه শুনছ তোমরা তাদের পক্ষ থেকে পার্থিব জীবনে বিবাদ করছ অতপর কেয়ামতের দিনে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে কে বিবাদ করবে অথবা কে তাদের কার্যনির্বাহী হবে যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় যে কেউ পাপ করে সে নিজের পক্ষেই করে আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما যে ব্যক্তি ভুল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 نَصِيبًا مَّفْرُوضًا وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دون الله فقد خسر خسرانا مبينا নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন যে আল্লাহর সাথে শরিক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয় তারা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর আরাধনা করে এবং শুধু অবাধ্য শয়তানের পূজা করে যার প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন শয়তান বলল আমি অবশ্যই তোমার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট অংশ গ্রহণ করব তাদেরকে পথভ্রষ্ট করব তাদেরকে আশ্বাস দেব তাদেরকে পশুদের কর্ণছেদন করতে বলবো এবং তাদেরকে আল্লাহ সৃষ্ট আকৃতি পরিবর্তন করতে আদেশ দেব যে কেউ আল্লাহকে ছেড়ে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে প্রকাশ্য ক্ষতিতে পতিত হয় يعدهم الشيطان إلا غرورا أولئك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 উপর নয় যে কেউ মন্দ কাজ করবে সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোনো সমর্থক বা সাহায্যকারী পাবে না ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة فأولئك ولا يظلمون نقيرا ومن ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا যে লোক পুরুষ হোক কিংবা নারী কোনো সৎকর্ম করে এবং বিশ্বাসী হয় তবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎ কাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে যিনি একনিষ্ঠ ছিলেন তার চাইতে উত্তম ধর্ম কার আল্লাহ ইব্রাহিমকে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 আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বা পিতা মাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তবুও কেউ যদি ধনী কিংবা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের চাইতে বেশি অতএব তোমরা বিচার করতে গিয়ে রিপুর কামনা বাসনার অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কাটিয়ে যাও তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কেই অবগত يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا هي إيمان دارغان আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রসুল ও তার কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন সিয় রসুলের উপর এবং সে সমস্ত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 বলে আমরাও কি তোমাদের সাথে ছিলাম না পক্ষান্তরে কাফিরদের যদি আংশিক বিজয় হয় তবে বলে আমরা কি তোমাদেরকে ঘিরে রাখিনি এবং মুসলমানদের কবল থেকে রক্ষা করিনি সুতরাং আল্লাহ তোমাদের মধ্যে কেয়ামতের দিন মীমাংসা করবেন এবং কিছুতেই আল্লাহ কাফিরদের মুসলমানদের উপর বিজয় দান করবেন না অবশ্যই মুনাফিকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরাই তাদের প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে مذبذبين بين تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا এরা দোদুল্যমান অবস্থায় ঝুলন্ত এদিকেও নয় ওদিকেও নয় বস্তুত যাকে আল্লাহ গোমরা করে দেন তুমি তাদের জন্য কোনো পথই পাবে না কোথাও হে ইমানদারগণ তোমরা কাফিরদের বন্ধু বানিও না মুসলমানদের বাদ দিয়ে তোমরা কি এমনটি করে নিজের উপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে দোজখে সর্বনিম্ন স্তরে আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারী কখনো পাবে না অবশ্য যারা তবা করে নিয়েছে নিজেদের অবস্থা সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমা বর্দার হয়েছে তারা থাকবে মুসলমানদেরই সাথে বস্তুত আল্লাহ শীঘ্রই ইমানদারদের মহাপুণ্য দান করবেন তোমাদের আজাদ দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা সত্যের উপর থাকো অথচ আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্য দানকারী সর্বজ্ঞ আলিমা يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا আল্লাহ কোন মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না তবে কারোর প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ তোমরা যদি কল্যাণ করো প্রকাশ্য ভাবে কিংবা গোপনে অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও তবে যেন আল্লাহ নিজেও ক্ষমাকারী মহাশক্তিশালী إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا যারা আল্লাহ ও তার রসুলের প্রতি অস্বীকৃতি জ্ঞাপনকারী তদুপরি আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে চায় আর বলে যে আমরা কতককে বিশ্বাস করি কিন্তু কতককে প্রত্যাখ্যান করি এবং এরই মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায় প্রকৃতপক্ষে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 এর চেয়েও বড় জিনিস চেয়েছে বলেছে একেবারে সামনাসামনি ভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও অতএব তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের তরুণ অতপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মুসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا আর তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেবার উদ্দেশ্যে আমি তাদের উপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে দরজায় ঢোকো আরো বলেছিলাম শনিবার দিন সীমা লঙ্ঘন করো না এভাবে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم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 পুত্র ঈসা মসিকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসুল অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চলিয়েছে বস্তুত তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রাজ্ঞ আর আহলে কিতাবদের মধ্যে যত শ্রেণী রয়েছে তারা সবাই ইমান আনবে ঈসার উপর তাদের মৃত্যুর পূর্বে আর কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষীর উপর সাক্ষী উপস্থিত হবে وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما বস্তুত ইহুদিদের জন্য আমি হারাম করে দিয়েছি বহু পূত পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল তাদের পাপের কারণে এবং আল্লাহর পথে অধিক পরিমাণে বাধা দানে দরুন আর এ কারণে যে তারা সুদ গ্রহণ করত অথচ এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এ কারণে যে তারা অপরের সম্পদ ভোগ করত অন্যায়ভাবে বস্তুত আমি কাফিরদের জন্য তৈরি করে রেখেছি বেদনাদায়ক আজাব لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু যারা তাদের মধ্যে জ্ঞানপক্ষ ও ইমানদার তারা তাও মান্য করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং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 শুনিয়েছি ইতিপূর্বে এবং এমন রসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আপনাকে শোনায়নি আর আল্লাহ মুসার সাথে কথোপকথন করেছেন সরাসরি رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রসুলদের প্রেরণ করেছি যাতে রসুলদের পরে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করার মতো কোনো অবকাশ মানুষের জন্য না থাকে আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রাজ্ঞ আল্লাহ আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন তিনি যে তা সজ্ঞানেই করেছেন সে ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী এবং ফেরেস্তারাও সাক্ষী আর সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق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 সন্ততি হওয়াটা তার যোগ্য বিষয় নয় যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে সবই তার আর কর্মবিধানে আল্লাহ যথেষ্ট يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا মসি আল্লাহর বান্দা হবেন তাতে তার কোনো লজ্জাবোধ নেই এবং ঘনিষ্ঠ ফেরেস্তাদেরও না বস্তুত যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করবে এবং অহংকার করবে তিনি তাদের সবাইকে নিজের কাছে সমবেত করবেন অতপর যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ স্বভাব দান করবেন বরং স্বীয় অনুগ্রহে আরও বেশি দেবেন পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে দেবেন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 তাদেরকে শিও রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মতো সরল পথে তুলে দেবেন মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায় অতএব আপনি বলে দিন আল্লাহ তোমাদের কালালাহের মিরাজ সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশ বাতলে দিচ্ছেন যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো পুত্র সন্তান না থাকে এবং এক বোন থাকে তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ এবং সে যদি নিঃসন্তান হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে তার দুই বোন থাকলে তাদের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয় থাকে তবে একজন পুরুষের অংশ দুজন নারীর সমান তোমরা বিভ্রান্ত হবে বলে আল্লাহ তোমাদের সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত